আইরে শিশু আইরে কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আইরে শিশু আইরে কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আইরে তোরা ঘর ছেড়ে আসছে নামেতে গায় সেই নামেরই গান শুনিয়া প্রাণ যে উতল যায় তোরা ঘর ছেড়ে আজ সেই নামেতে গায় সেই নামেরই গান শুনিয়া প্রাণ যে উতলায় উতাল হয়ে সেই নামেরই তাসবি মুখে বল উতাল হয়ে সেই নামেরই তাসবি মুখে বল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রি শিশু আয়রি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল সেই খোদারে জমিনেতে নাই রে খোদার দিন অত্যাচারে ভরে গেছে বিশ্বের জমিন সেই খোদারে জমিনেতে নাই রে খোদার দিন অত্যাচারে ভরে গেছে বিশ্বের জমিন তোর পানে যে চেয়ে আছে মাজলুমানের দল তোর পানে যে চেয়ে আছে মাজলুমানের দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আইরি শিশু আইরি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল হতে হবে খালি দুমট বিশ্বজয়ী লড়তে হবে খোদার পথে রাখতে উঁচু শীত হতে হবে খালি দুমট বিশ্বজয়ী লড়তে হবে খোদার পথে রাখতে উঁচু শীত ভয় নেই তোর আল্লাহ আছে বাঁধরে বুকে বল ভয় নেই তোর আল্লাহ আছে বাঁধরে বুকে বল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল চুপটি করে ঘরের কোণে থাকবে কত আর লুণ্ঠিত আজ তোমার মায়ের ইজ্জত অধিকার চুপটি করে ঘরের কোণে থাকবে কত আর লুণ্ঠিত আজ তোমার মায়ের ইজ্জত অধিকার মানবতা খাবলে ছিড়ে ওই পাশানির দল মানবতা খাবলে ছিড়ে ওই পাশানির দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আইরি শিশু আইরি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল Downloaded from website anibus.tk. www.anibus.in